তো কম্পিটিশন কি বিষয় নিয়ে প্রতিযোগিতা হলো কি কি বিষয় নিয়ে কি ভগবত গীতা নাকি হ্যাঁ শ্লোক তো আসলে এই শাস্ত্র কথা কোন প্রতিযোগিতা বিষয় না প্রতিযোগিতা দ্বারা ভগবত গীতা বোঝা যাবে না এবং প্রতি জগতের দ্বারা কৃষ্ণ কৃপা পাওয়া যায় না সহযোগিতা দ্বারা কৃষ্ণ কৃপা লাভ করতে হয় সহযোগিতা মানে সদু সঙ্গে আমরা ভগবত গীতা বুঝতে পারি এই জড় জগতে সবাই পরস্পর প্রতিযোগিতা করে নিজে বল দেখাতে আমি বড় হরে কৃষ্ণ কে সবচেয়ে বড় আছে এই এই হচ্ছে প্রতিযোগিতা প্রতিযোগিতা অর্থ না কে নাম্বার ওয়ান আছে কিন্তু ভাগবত গীতা থেকে আমরা বুঝতে পারি যে নাম্বার ওয়ান হচ্ছেন কৃষ্ণ আমরা সমান আমরা যতটুকু বড় পণ্ডিত হোক না কেন যতটুকু বড় মস্তান না কেন তবু কৃষ্ণ ভগবান সর্বদাই সর্বাবস্থায় পরমেশ্বর আছেন তো এইরকম প্রতিযোগিতা আয়োজিত হয় কারণ আমরা সকলে এই জড় জগতে মূর্খ আছি এবং আমাদের নিজের বল নিজের জ্ঞান নিজের পাণ্ডিত্য দেখাতে চাই কে সবচেয়ে বড় আছে কিন্তু এই সব বিষয় নিয়ে আমরা যদি বুঝতে পারি যে এই জগতে সবচেয়ে বড় লোক তো কৃষ্ণের সামনে তুচ্ছ আছে এবং জগতে সবচেয়ে বড় লোক এর সামনে আমি তুচ্ছ আছি এইসব কথা আমরা যদি বুঝতে পারি যে কৃষ্ণ হচ্ছেন সাবারাধ আমরা কিছুই না এইসব কথা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের ভগবত গীতা অধ্যায়ন সার্থক হয় আমরা যদি মনে করি যে আমি নাম্বার ওয়ান আছি যে কোনো ক্ষেত্রে তাহলে আমরা নাম্বার ওয়ান মূর্খ শুধু তো আশা করে আপনারা সবাই এইসব ভগবত গীতা কম্পিটিশন নিয়ে বুঝতে পেরেছেন এবং যে আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদের অভিনন্দন করছি এবং সার্টিফিকেট প্রদান হবে হরে কৃষ্ণ তো এখন সার্টিফিকেট প্রদান হবে তারপরে বাসুদেব দাতা দাস ব্রহ্মচারী এখানে বসে আছে হরি কথা ও দীর্ঘ বিস্তৃত ভাবে পরিবেশন করবেন অনুবাদ কারণ কেমন আছেন ছাড়া বাংলা তো জানে না তো সার্টিফিকেট আছে প্রতিযোগিতা পরে আপনারা সকলে সহযোগিতা করুন কৃষ্ণ সেবা প্রতিযোগিতা ফলাফল কি আছে সবাই সব রকম প্রতিযোগিতা ছেড়ে সহযোগ সহযোগিতা করে কৃষ্ণ ভক্তিতে আমি বড় এই প্রচেষ্টা ছেড়ে আমি বড় বৈষ্ণবদের দাস আনু দাস হতে চাই এই কথা স্বীকার করতে হবে তো সার্টিফিকেট আছে কিনা আমি চেয়েছিলাম সার্টিফিকেট দেওয়ার আগে পাঁচ ছয় মিনিট ব্রহ্মসঙ্গীত পাঠ করুন স্টুডেন্টরা সবাই ঠিক আছে আপনারা করুন হ্যাঁ কিন্তু my They can do it. But if it becomes late, then you know what happens. <laughs> রুহুল এখন সার্টিফিকেট প্রদান করবেন শুধু লন্ডন থেকে আগত হিজ হলিনেস শ্রীমদ ভক্তি বিকাশ স্বামী মহারাজ তার আগে আমাদের পক্ষ থেকে এখন ব্রহ্ম সংহিতা পাঠ করা হবে যারা ব্রহ্ম সংহিতা পাঠ করবে তোমরা এদিকে সারিবদ্ধ হবে দাঁড়িয়ে অল্প সময় নেবে কারণ মহারাজ খুব ক্লান্ত প্রসাদ পাবে একটু রেস্ট করবেন